হজরত আনাস রাদি আল্লাহ আনহু হাদিস গ্রন্থের পাতায় পাতায় এই নাম এই নাম অঙ্কিত মুসলিম ওম্মার হৃদয় পাতায় প্রিয় নবীজির প্রিয় খাদেম নবীজির খাদেম বলতেই যেন এই নাম সুবাস ছড়াতে থাকে মুমিনের হৃদয় বাগানে কিন্তু কিভাবে জ্বলেছিলেন তিনি ভাগ্যের আকাশে এমন দীপক তারা হয়ে এই গল্পই আজ আমি আপনাদের শোনাব রসুল সাল্লাহ আলী হুসাল্লাম হিজরত করে মদিনায় আগমন করেছেন পাক মদিনার এক ভাগ্যবতী মা হজরত উম্মি সুলাইম রাদি আল্লাহ আনহা দশ বছরের পুত্র আনাজকে নিয়ে নবীজির দরবারে উপস্থিত হলেন আরজ করলেন এ হলো আনাজ এই বালক আপনার সেবা করবে রসুল সাল্লাহ আলী তাকে কবুল করলেন তিনিও মিশে যান নবীজির সঙ্গে সেই শিশু বয়সে বদর যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেন নবীজি তাকে আদর করে রসিকতা করতেন এই বলে ইয়াজ আল উজুনাইন ও হে দুই কানওয়ালা টানা দশ বছর রসুল সাল্লাহ আলী হুসাল্লামের খেদমত করেছেন তিনি নিজেই বর্ণনা করেছেন আমার মা উম্মে সুলাইম একবার আরজ করলেন ইয়া রসুল আল্লাহ আনাসের জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করুন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম সঙ্গে সঙ্গে দোয়া করলেন আল্লাহম্মা আকসির মা লাহু ওয়ালাদাহু ওয়াবারিক লাহু ফি হে আল্লাহ আনাসকে সম্পদ ও সন্তান বাড়িয়ে দাও এবং তাতে বরকত দান করো হজরত আনাস রাজি আল্লাহ তালানহু বলেন আমি আমার সন্তানদের সন্তান ব্যতীত শুধু আমার ঔরুসজাত একশত পঁচিশ জনকে দাফন করেছি আর আমার জমি বছরে দুইবার ফসল দেয় অন্য এক বর্ণনায় আছে হজরত আনা সদিয়াল্লাহ তালানহু বলেন আমি তখন কিশোর আমার মা উম্মে সুলাইম আমাকে নিয়ে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে এলেন বললেন ইয়া রসুল আল্লাহ এ হলো আনাস আল্লাহ তালার দরবারে এর জন্য দোয়া করে দিন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন বললেন আল্লাহ আকসির আলাহু ওয়ালাদাহু ও আদখিল হুল জেন্ন হে আল্লাহ আনাসকে সম্পদ ও সন্তান বাড়িয়ে দাও আর তাকে বেহেস্ত নসিব করো হজরত আনাস আদি আল্লাহ আনহু বলেন নবীজির তিনটি দোয়ার দুটি আমি দেখেছি আমি আশা করছি তৃতীয়টিও দেখব অর্থাৎ আমি আশা করছি জান্নাতেও প্রবেশ করব এইসব দোয়ার ফল হয়েছিল এই হজরত আনাস আদি আল্লাহ তালানহু সম্পদে ছিলেন মদিনার বড় ধনীদের একজন প্রায় সোয়াশো সন্তান দাফন করার পরও সন্তান সংখ্যা ছিল একশো হায়াত পেয়েছিলেন কোনো বর্ণনায় নিরানব্বই আবার কোনো বর্ণনায় একশো সাত বছর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম দোয়া দিয়েছিলেন বেহেস্তের জন্য